সৃজিলেহ রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মাহেরম জান সৃজিলেহ রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মাহেরম জান সৃজিলেহ রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মাহেরমজান এ তোমার করুণা জগতের সেরা দান এ তোমার করুণা জগতের সেরা দান আমি পাপি পেলে পাব প্রাণ সৃজিলে রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মহেরমজান সৃষ্টিতে শ্রেষ্ঠ করেছ তুমি শ্রেষ্ঠ নাবি দিয়ে বানালে দামি সৃষ্টিতে শ্রেষ্ঠ করেছ তুমি শ্রেষ্ঠ নাবি দিয়ে বানালে দামি পাপরাশি ক্ষমা নিতে দিলে রমজান কোরআন নাজিল করে বাড়ালে যে মান সৃজিলে রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মহে রমজান তোমার প্রতিশ্রুতি নয় তো মিছে রায়ান দেবে তুমি বলেছ নিজে প্রতিটি বছর শেষে আসে রমজান মুমিনেরা পায় ফেরে নতুন এক প্রাণ সৃজিলে রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মাহে রমজান সৃজিলে রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মাহে রমজান এ তোমার করুণা জগতের সেরা দান এ তোমার করুণা জগতের সেরা দান আমি পাপি পেলে পাব প্রাণ সৃজিলে রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মাহে রমজান সৃজিলে রহমান দিলে যে সম্মান ক্ষমা করে দিতে তুমি দিলে মহে রমজান